শ্রোতা শেষ হল শিল্পী সাইফুল্লাহ মানসুরের সপ্তম অডিও অ্যালবাম বহতা নদী গানের কথা লিখেছেন মরহুম কবি গোলাম মোহাম্মদ মতিউর রহমান মল্লিক আজমা ওবায়দুল্লাহ তফজল হোসাইন খান আসাদ বিন হাফিজ জাকির আবু জাফর মনসুর আজিজ ও কে এম শাহিন আক্তার সুর ও সঙ্গীত পরিচালনা মশিউর রহমান শিল্পীর সাথে কোরাসে যারা কণ্ঠ দিয়েছেন মশিউর রহমান জাহেদ হোসাইন সালাউদ্দিন সুমন আব্দুল ওয়াদুদ ও শাহাবুদ্দিন শিশু শিল্পী নাদিয়া হাসনাহেনা সারা পাপড়ি ও আনোয়ার গ্রন্থনা আহসান হাবিব খান ধারা বর্ণনা শরীফ বাইজিদ মাহমুদ ও আহসান হাবিব খান অডিও ভিডিও আন্দোলনের পথিকৃত মরহুম সিদ্দিক জামাল ভাইয়ের রুহের মাকফরাত কামনা করে ক্যাসেটটি তাঁকে উৎসর্গ করা হলো